তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে যথার্থ সম্মান ও মর্যাদা একথার ভিত্তিতে কি অস্বীকারীরা বলেছে এ ব্যক্তি তো একজন স্পষ্ট জাদুকর আসলে তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর শাসন কর্তৃত্বের আসন অধিষ্ঠিত হয়েছেন এবং বিশ্ব জগতে ব্যবস্থাপনা পরিচালনা করছেন কোন সাফায়াতকারী এমন নেই যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে এ আল্লাহ হচ্ছেন তোমাদের রব কাজে তোমরা তারই ইবাদত করো এরপরও কি তোমাদের চৈতন্য হবে না إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لآيات لقوم يتقون তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে এটা আল্লাহর পাকাপোক্ত ওয়াদা নিঃসন্দেহে সৃষ্টি সূচনা তিনি করেন তারপর তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যাতে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে পূর্ণ ইনসাফ সহকারে প্রতিদান দেয়া যায় এবং যারা কুফুরি পথ অবলম্বন করে তারা পান করে ফুটন্ত পানি এবং ভোগ করে যন্ত্রণাদায়ক শাস্তি নিজেদের সত্য অস্বীকৃতির প্রতিফল হিসেবে তিনি সূর্যকে করেছেন দীপ্তিশালী ও চন্দ্রকে আলোকময় এবং তার মঞ্জিল ঠিক মতো নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা তার সাহায্যে বছর গণনা ও তারিখ হিসেব করতে পারো আল্লাহ এসব কিছু খেলার ছলে নয় বরং উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করেছেন তিনি নিজের নিদর্শনসমূহ বিশদভাবে পেশ করছেন যারা জ্ঞানবান তাদের জন্য অবশ্য দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা ভুল দেখা ও ভুল আচরণ করা থেকে আত্মরক্ষা করতে চায় إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم, يهديهم ربهم بإيمانهم يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين এ কথা সত্য যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই পরিতৃপ্ত ও নিশ্চিন্ত থাকে আর যারা আমার নিদর্শন সমূহ থেকে গাফেল তাদের শেষ আবাস হবে নাম এমন সব অসৎ কাজের কর্মফল হিসেবে যেগুলো তারা নিজেদের ভুল আকিদা ও ভুল কর্য ধারার কারণে ক্রমাগতভাবে আহরণ করত আবার কথাও সত্য যারা ইমান আনে অর্থাৎ যারা এই কিতাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সৎ কাজ করতে থাকে তাদেরকে তাদের রব তাদের ইমানের কারণে সোজা পথে চালাবেন নিয়ামত ভরা জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত হবে সেখানে তাদের ধ্বনি হবে পবিত্র তুমি যে আল্লাহ তাদের দোয়া হবে শান্তি ও নিরাপত্তা হোক এবং তাদের সব কথা শেষ হবে এভাবে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করার ব্যাপারে অতটাই তাড়াহুড়া করতেন যতটা দুনিয়ার ভালো চাওয়ার ব্যাপারে তারা তাড়াহুড়া করে থাকে তাহলে তাদের কাজ করা অবকাশ কবেই খতম করে দেয়া হতো কিন্তু আমার নিয়ম এটা নয় তাই যারা আমার সাথে সাক্ষাৎ করা আশা পোষণ করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেই মানুষের অবস্থা হচ্ছে যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে বসে ও সাহিত অবস্থায় আমাকে ডাকে কিন্তু যখন আমি তার বিপদ হটিয়ে দেই তখন সে এমন ভাবে চলতে থাকে যেন সে কখনো নিজের কোনো খারাপ সময়ে আমাকে ডাকেনি ঠিক তেমনি ভাবে সীমা অতিক্রমকারীদের জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দেওয়া হয়েছে ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون হে মানব জাতি তোমাদের আগের জাতিদেরকে যারা তাদের নিজেদের যুগে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছিল আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমের নীতি অবলম্বন করল এবং তাদের রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট নিশায় নিয়ে এলেন কিন্তু তারা আদৌ ইমান আনল না এভাবে আমি অপরাধীদেরকে তাদের অপরাধে প্রতিফল দিয়ে থাকি এখন তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্যে وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء نأت بقرآن غير هذا غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا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 يختلفون ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين এ লোকের আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছে তারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হে মুহাম্মদ ওদেরকে বলে দাও তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের খবর দিচ্ছ যার অস্তিত্বের কথা তিনি আকাশেও জানেন না এবং জমিনেও না তারা যে শিরিক করে তা থেকে তিনি পাক পবিত্র এবং তার ঊর্ধ্বে শুরুতে সমস্ত মানুষ ছিল একই জাতি পরবর্তীকালে তারা বিভিন্ন আকিদা বিশ্বাস ও মত পথ তৈরি করে নেয় আর যদি তোমার রবের পক্ষ থেকে আগেভাগে একটি কথা স্ত্রীকৃত না হতো তাহলে যে বিষয়ে তারা পরস্পর বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত আর এই যে তারা বলে যে এ নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন এর জবাবে তুমি তাদেরকে বলে দাও গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করব وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين লোকদের অবস্থা হচ্ছে বিপদের পরে যখন আমি তাদের রহমতের স্বাদ ভোগ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 وجوههم قط كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون তোমরা এই অস্থায়ী জীবনে প্রতারণা জালে আবদ্ধ হচ্ছ আর আল্লাহ তোমাদের শান্তির ভুবনের দিকে আহ্বান জানাচ্ছেন হেদায়াত তার ভুক্ত যাকে তিনি চান সোজা পথ দেখান যারা কল্যাণে পথ অবলম্বন করেছে তাদের জন্য আছে কল্যাণ এবং আরো বেশি কলঙ্ক কালিমা বা লাঞ্ছনা তাদের চেহারাকে আবৃত করবে না তারা জান্নাতের হকদার সেখানে তারা থাকবে চিরকাল আর যারা খারাপ কাজ করেছে তারা তাদের খারাপ কাজ অনুযায়ী প্রতিফল পাবে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে আল্লাহর হাত থেকে তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না তাদের চেহারা যেন আধার রাতের কালো আবরণে আচ্ছাদিত হবে তারা দোষকের হকদার সেখানে তারা চিরকাল থাকবে ويوم يحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون যেদিন আমি তাদের সবাইকে একসাথে আমার আদালতে একত্র করব তারপর যারা শিরিক করেছে তাদেরকে বলবো থেমে যাও তোমরাও এবং তোমাদের তৈরি করা শরিকরাও তারপর আমি তাদের মাঝখান থেকে অপরিচিতির আবরণ সরিয়ে নেব তখন তারা যাদেরকে শরিক করেছিল তারা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না আমাদেরও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট তোমরা আমাদের ইবাদত করতে থাকলেও আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না সে সময় প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মে স্বাদ নেবে সবাইকে তার প্রকৃত মালিক আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া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 সৃষ্টি সূচনা করে এবং তার পুনরাবৃত্তিও ঘটান কাজে তোমরা কোন উল্টা পথে চলে যাচ্ছ তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের তৈরি করা শরীরদের মধ্যে এমন কেউ আছে কি যে সত্যের দিকে পথ নির্দেশ করে বল একমাত্র আল্লাহ সত্যের দিকে পথ নির্দেশ করেন তাহলে বল যিনি সত্যের দিকে পথ নির্দেশ করেন তিনি আনুগত্য লাভের বেশি হকদার না যাকে পথ না দেখালে পথ পায় না সে বেশি হত্যার তোমাদের হয়েছে কি কেমন উল্টো সিদ্ধান্ত করে বসছ আসলে তাদের বেশিরভাগ লোকই নিছক আন্দাজ অনুমানের পেছনে চলছে অথচ আন্দাজ অনুমান দ্বারা সত্যের প্রয়োজন কিছু মাত্র মেটে না তারা যা কিছু করছে তা আল্লাহ ভালোভাবেই জানেন وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من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 أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون আজ তারা দুনিয়ার জীবন নিয়ে মত্ত হয়ে আছে আর যেদিন আল্লাহ তাদেরকে একত্র করবেন সেদিন এ দুনিয়ার জীবন তাদের কাছে এমন ঠেকবে যেন মনে হবে তারা পরস্পরের মধ্যে পরিচয় লাভের উদ্দেশ্যে নিছক এক দণ্ডের জন্য অবস্থান করেছিল সে সময় নিশ্চিতভাবে জানা যাবে প্রকৃতপক্ষে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা মোটেই সঠিক পথে ছিল না তাদেরকে যেসব খারাপ পরিণামের ভয় দেখাচ্ছি সেগুলোর কোনো অংশ যদি তোমার জীবদ্দশায় দেখিয়ে দেই অথবা এর আগে তোমাকে উঠিয়ে নেই সর্বাবস্থায় তাদের আমারই দিকে ফিরে আসতে হবে এবং তারা যা কিছু করছে আল্লাহ তা সাক্ষী প্রত্যেক উম্মতের জন্য একজন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 জাতির জন্য অবকাশে একটি নির্দিষ্ট সময় আছে এ সময় পূর্ণ হয়ে গেলে তারা মুহূর্ত কালও সামনে পেছনে করতে পারবে না তাদেরকে বলো তোমরা কি কখন কথাও চিন্তা করেছ যে যদি আল্লাহ রাজা বাকুসাত রাতে বা দিনে এসে যায় তাহলে তোমরা কি করতে পারো এটা এমন কি জিনিস যে জন্য অপরাধীরা তাড়াহুড়া করতে চায় সেটা যখন তোমাদের উপর এসে পড়বে তখন কি তোমরা ইমান আনবে এখন বাঁচতে চাও অথচ তোমরাই তো তাগাদা দিচ্ছিলে যে ওটা শীঘ্রই এসে পড়ুক তারপর জালেমদেরকে বলা হবে এখন অনন্ত আজাবের স্বাদ আস্বাদন করো তোমরা যা কিছু উপার্জন করতে তার শাস্তি ছাড়া তোমাদের আর কি বিনিময়ে দেয়া যেতে পারে ويستنبئونك أحق هو قل إي وربي قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين তারপর তারা জিজ্ঞেস করে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 على الناس ولكن أكثرهم لا يشكرون হে নবী বলো এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার মেহেরবাণী এই জন্য তো লোকদের আনন্দিত হওয়া উচিত তারা যা কিছু জমা করছে সেসবের চেয়ে এটি অনেক ভালো হে নবী তাদেরকে বলো তোমরা কি কখন কথাও চিন্তা করেছ যে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছিলেন তার মধ্যে থেকে তোমরা নিজেরাই কোনটাকে হারাম এবং কোনটাকে হালাল করে নিয়েছ তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছিলেন নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছ যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে তারা কি মনে করে কেমতের দিন তাদের সাথে কেমন ব্যবহার করা হবে আল্লাহ তো লোকদের প্রতি অনুগ্রহ পরায়ণ কিন্তু অধিকাংশ মানুষ শকুর গুজারি করে না وما تكون في شأن وما تتلو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 آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم শোনো যারা আল্লাহর বন্ধু ইমান এনেছে এবং তাকুয়ার নীতি অবলম্বন করেছে তাদের কোনো ভয় ও মর্ম যাতনার অবকাশ নেই দুনিয়া ও আখেরাত উভয় জীবনে তাদের জন্য শুধু সুসংবাদই রয়েছে আল্লাহর কথার পরিবর্তন নেই এটি মহা সাফল্য হে নবী এরা তোমাকে যেসব কথা বলছে তা যেন তোমাকে মর্মাহত না করে সমস্ত মর্যাদা আল্লাহর হাতে এবং তিনি সবকিছু শোনেন ও জানেন আলা وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون জেনে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 সুবাহান আল্লাহ তিনি মহান পবিত্র তিনি তো অভাবমুক্ত আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন এ কথা সপক্ষে তোমাদের কাছে কৃপ প্রমাণ আছে তোমরা কি আল্লাহর সপক্ষে এমন সব কথা বলো যা তোমাদের জানা নেই হে মোহাম্মদ বলো যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফল কাম হতে পারে না দুনিয়ার দুদিনের জীবন ভোগ করে নাও তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে তখন তারা যে কুফরি করছে তার প্রতিফল স্বরূপ তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين তাদেরকে নুহের কথা শোনাও সেই সময়ের কথা যখন সে তার কওমকে বলেছিল হে আমার কওমের লোকেরা যদি তোমাদের মধ্যে আমার অবস্থান ও বসবাস এবং আল্লাহর আয়াত শুনিয়ে শুনিয়ে তোমাদের গাফলতি থেকে জাগিয়ে তোলা তোমাদের কাছে অসহনীয় হয়ে গিয়ে থাকে তাহলে আমি আল্লাহর উপর ভরসা করি তোমরা নিজেদের তৈরি করা শরিকদের সঙ্গে নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত করে নাও এবং তোমাদের সামনে যে পরিকল্পনা আছে সে সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করে নাও যাতে তার কোনো একটি দিকও তোমাদের দৃষ্টির আড়ালে না থেকে যায় তারপর আমার বিরুদ্ধে তাকে সক্রিয় করো এবং আমাকে মোটে অবকাশ দিও না তোমরা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছ এতে আমার কি ক্ষতি হয়েছে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি আমার প্রতিদান তো আল্লাহর কাছে আমাকে হুকুম দেয়া হয়েছে কেউ স্বীকার করুক বা না করুক আমি যেন মুসলিম হিসেবে থাকি তারা তার প্রতি মিথ্যা আরোপ করেছে ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌকা ছিল সবাইকে রক্ষা করেছি এবং তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি কাজেই যাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তারপরও তারা মেনে নেয়নি তাদের পরিণাম কি হয়েছে দেখো ثم بعثنا من بعده رسلا إلى قومهم إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون তারপর নুহের পর আমি বিভিন্ন পয়গম্বরকে তাদের কওমের কাছে পাঠাই এবং তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে আসে কিন্তু যে জিনিসকে তারা আগে মিথ্যা বলেছিল তাকে আর মেনে নিতে প্রস্তুত হল না এভাবে আমি সীমা অতিক্রমকারীদের দিলে মোহর মেরে দেই তারপর মুস্তাও হারুনকে আমি তাদের পরে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সর্দাদের কাছে পাঠাই কিন্তু তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত হয় এবং তারা ছিল অপরাধী সম্প্রদায় পরে যখন আমার কাছ থেকে সত্য তাদের সামনে আসে তারা বলে দেয় এ তো স্পষ্ট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 বলল সকল দক্ষ অভিজ্ঞ জাদুকরকে আমার কাছে হাজির করো যখন জাদুকর এসে গেল মুসা তাদেরকে বলল যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো তারপর যখন তারা নিজেদের ভোগ বাজে নিক্ষেপ করল মুসা বলল তোমরা এই যা কিছু নিক্ষেপ করেছ এগুলো জাদু আল্লাহ এখন একে ব্যর্থ করে দেবেন ফাসা সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ সার্থক হতে দেন না আর অপরাধীদের কাছে যতই বিরক্তিকর হোক না কেন আল্লাহ তার ফরমানের সাহায্যে সত্যকে সত্য করেই দেখিয়ে দেন فما آمن لموسى إلا ذرية من قومه إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون العال في الأرض وإنه لمن المسرفين তারপর দেখো মুসাকে তার কমের কতিপয় নৌজওয়ান ছাড়া কেউ মেনে নেয়নি ফেরাউনের ভয়ে এবং তাদের নিজেদেরই কওমে স্থানীয় লোকদের ভয়ে তাদের আশঙ্কা ছিল ফেরাউন তাদের উপর নির্যাতন চালাবে আর প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে ফেরাউন দুনিয়ায় পরাক্রমশালী ছিল এবং সে এমন লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা কোনো সীমানা মানে না وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين মুসা তার কমকে বলল হে লোকেরা যদি তোমরা সত্যি আল্লাহর প্রতি ইমান রেখে থাকো তাহলে তার উপর ভরসা করো যদি তোমরা মুসলিম আত্মসমর্পণকারী হও তারা জবাব দিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম হে আমাদের রব আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকায় পরিণত করো না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 الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين বন ইসরায়েলকে আমি খুব ভালো আবাস ভূমি দিয়েছি এবং অতি উৎকৃষ্ট জীবন উপকরণ তাদেরকে দান করেছি তারপর যখন তাদের কাছে জ্ঞান এসে গেল তখনই তারা পরস্পরে মতভেদ করল নিশ্চয়ই তোমার রব কেয়ামতের দিন তাদের মধ্যে সেই জিনিসের ফায়সালা করে দেবেন যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিল এখন যদি তোমার সেই হৃদায়তের ব্যাপারে সামান্য সন্দেহ থেকে থাকে যে আমি তোমার উপর নাজিল করেছি তাহলে যারা আগে থেকে কিতাব পড়ছে তাদেরকে জিজ্ঞেস করে নাও প্রকৃতপক্ষে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এ কিতাব মহাসত্য হয়ে এসেছে কাজী তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে তাদের মধ্যেও সামিল হইও না তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم আসলে যাদের ব্যাপারে তোমার রবের কথা সত্য সাব্যস্ত হয়েছে তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন তারা কখনই ইমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক আজাব চাক্ষুষ দেখে নেবে فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون এমন কোন দৃষ্টান্ত আছে কি যে একটি জনবসতি চাক্ষুষ আজাব দেখে ইমান এনেছে এবং তার ইমান তার জন্য সুফলদায়ক প্রমাণিত হয়েছে ইউসের কম ছাড়া এর কোন নজির নেই তারা যখন ইমান এনেছিল তখন অবশ্যই আমি তাদের উপর থেকে দুনিয়ার জীবনে লাঞ্ছন আজাব হটিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিয়েছিলাম যদি তোমার রবের ইচ্ছা হতো যে জমিনে সবাই হবে মুমিন ও অনুগত তাহলে সারা দুনিয়াবাসী ইমান আনত তবে কি তুমি মুমিন হবার লোকদের উপর জবরদস্তি করবে আল্লাহর হুকুম ছাড়া কেউ ইমান আনতে পারে না আল্লাহর রীতি হচ্ছে তারা বুদ্ধি প্রয়োগ করে কাজ করে না তাদের উপর কলুষতা চাপিয়ে দেন قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم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 এখন যারা সোজা পথ অবলম্বন করবে তাদের সোজা পথ অবলম্বন তাদের জন্য কল্যাণকর হবে এরা ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্য ধ্বংসকর হবে আর আমি তোমাদের উপর হাবিলদার হয়ে আসিনি হেবি তোমার চুহির মাধ্যমে হেদাত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো আর আল্লাহ ফায়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনি সবচেয়ে ভালো ফায়সালাকারী